لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما إن تبدوا خيرا أو تخفوه أو تعفو عن سوء فإن الله كان عفوا قديرا الله কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্যভাবে কিংবা গোপনে অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও তবে যেন আল্লাহ নিজেও ক্ষমাকারী মহাশক্তিশালী إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا যারা আল্লাহ ও তার রসুলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায় প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক আজাব والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما আর যারা ইমান এনেছে আল্লাহর উপর তাঁর রসুলের উপর এবং তাদের কারোর প্রতি ইমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি শীঘ্রই তাদেরকে প্রাপ্য সওয়াব দান করা হবে বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়ালু يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءوا جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا আপনার নিকট আহলে কিতাবরা আবেদন জানায় যে আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়ে নিয়ে আসুন বস্তুত এরা মুসার কাছে এর চেয়েও বড় জিনিস চেয়েছে বলেছে একেবারে সামনাসামনিভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও অতএব তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের তরুণ অতপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হবার পরেও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মুসাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবার উদ্দেশ্যে আমি তাদের উপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম অবনত মস্তকে দরজায় ঠোকো আরও বলেছিলাম শনিবার দিন সীমা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 সবাই ইমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে আর কেয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيراً বস্তুত ইহুদিদের জন্য আমি হারাম করে দিয়েছি বহু পুত পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দানের দরুন আর এ কারণে যে তারা সুদ গ্রহণ করত অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে তারা অপরের সম্পদ ভোগ করত অন্যায়ভাবে বস্তুত আমি কাফিরদের জন্য তৈরি করে রেখেছি বেদনাদায়ক আজাব لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما কিন্তু যারা তাদের মধ্যে জ্ঞানপক্ষ ও ইমানদার তারা তাও মান্য করে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে আর যারা নামাজে অনুবর্তিত পালনকারী যারা জাকাত দানকারী এবং যারা আল্লাহ ও কিয়ামতে আস্থাশীল বস্তুত এমন লোকদেরকে আমি দান করব মহাপুণ্য إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده واوحينا الى ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وعيسى وايوب ويونس وهارون وسليمان واتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما আমি আপনার প্রতি ওহি পাঠিয়েছি যেমন করে ওহি পাঠিয়েছিলাম নুহের প্রতি এবং সেসব নবী রসুলের প্রতি যারা তার পরে প্রেরিত হয়েছেন আর ওহি পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার সন্তানদের প্রতি এবং ঈসা আইয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের প্রতি আর আমি দাউদকে দান করেছি জবুর গ্রন্থ এছাড়া এমন রসুল পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়েছি ইতিপূর্বে এবং এমন রসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি আর আল্লাহ মুসার সাথে কথোপকথন করেছেন সরাসরি رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রসুলদের প্রেরণ করেছি যাতে রসুলদের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো অবকাশ মানুষের জন্য না থাকে আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রাজ্ঞ আল্লাহ আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তিনি যে তা সজ্ঞানেই করেছেন সে ব্যাপারে আল্লাহ নিজেও সাক্ষী এবং ফেরেশতারাও সাক্ষী আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট إن الذين كفروا وصدوا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 কথা বলো না যে আল্লাহ তিনের এক কথা পরিহার করো তোমাদের মঙ্গল হবে নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য সন্তান সন্ততি হওয়াটা তার যোগ্য বিষয় নয় যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে সবই তার আর কর্মবিধানে আল্লাহ যথেষ্ট لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعاً فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا মসি আল্লাহর বান্দা হবেন তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেস্তাদেরও না বস্তুত যারা আল্লাহর দাসত্বের লজ্জাবোধ করবে এবং অহংকার করবে তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন অতপর যারা ইমান এনেছে এবং সৎ কাজ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 তোমরা বিভ্রান্ত হবে বলে আল্লাহ তোমাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাত